বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত পিস টিভি বাংলার কাছেরও দূরের সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র কোরআন বুঝার সহজ উপায় বিষয়ক অনুষ্ঠান দেখার জন্য আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে পবিত্র কোরআন তার হেদায়েত তার বিধান যেই পদ্ধতিতে মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছে সেই বিষয়গুলো সম্পর্কে আহ্বান জানানোর জন্য সেই বিষয়গুলো অবগতি করার জন্য এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি বিশেষ করে প্রত্যেকটা ভাষায় যেই গুরুত্বপূর্ণ একটা দিক রয়েছে সেটা হলো উপমা বা প্রবাদের ব্যবহার কারণ এই মাধ্যমটায় যে কোনো বিষয়কে অত্যন্ত সাবলীলভাবে সহজভাবে শ্রোতার কাছে পাঠকের কাছে উপস্থাপন করা যায় তা আমরা দেখব যে পবিত্র কোরআনে এই বিষয়টার ব্যবহার অত্যন্ত প্রচুর হয়েছে প্রায় আড়াইশোর অধিক এই উপমাকে ব্যবহার করা হয়েছে যে কঠিন বিষয়কে সহজ করে বোঝানোর জন্য আমরা আমাদের বিগত পর্বগুলোতে এই বিষয়ে ধারাবাহিক আলোচনা করে দেখিয়েছি যে কঠিন কঠিন বিষয়গুলো অত্যন্ত সহজভাবে আমাদের সামনে তুলে ধরে পবিত্র কোরআন তার হেদায়েতকে আমাদের সামনে নিয়ে এসেছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করার সহজ উপায় বের করে দিয়েছে তা আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করতে চাচ্ছি যে দানশীলতা সেটা যদি আল্লাহর উদ্দেশ্য হয় আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যদি কেউ দান করে তো এই দানের সুফলটা কত সুদূর প্রসারী এবং এই অল্প দানেও যে অনেক ফল আসতে পারে যেই সোয়াব যেই নেকি যেই ফল সে চিন্তাই করতে পারতেছে না মিম্মা লাই হাতাসিম যে সে যা দান করেছে তাতে সে মনে করছে যে আমার হয়তো দশটা কি বিশটা কি সত্তরটা হবে অথচ ফল দেখছি তার অনেক উপরে উঠে গেছে তার চিন্তার অতীত সেটা তো এটা কিভাবে হয় এটা আপনি কিভাবে বুঝাইতে পারবেন এই বিষয়ে একটা উদাহরণ আছে একটা মাসাল আছে একটা প্রবাদ আছে তো এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের আজকে এই অনুষ্ঠানে বিশিষ্ট আলমের দিন কয়েকজন উপস্থিত আছেন আমরা আলোচনার পূর্বে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিব শেখ শহীদুল্লাহ খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমাদের সাথে উপস্থিত আছেন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনাদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি যে এই দানশীলতার বিষয়ে কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে কিন্তু বর্ণনা আছে তো সুরাই বাকারার দুশো ষাট নম্বর আয়াতে যেই একটা প্রবাদ দেওয়া আছে যে কামাশালে হাব্বাতিন সাবা সানাবিলা এই বিষয়ে আমি আমি শেখ শহীদুল্লাহকে দিয়েই শুরু করতে চাচ্ছি যে এই যে প্রবাদটা এই সম্পর্কে আমাদের শ্রোতাদেরকে আপনি কিছু বলবেন আল্লাহ সুবাহানা হুয়া তালা মানুষকে বহু ধরনের বৈশিষ্ট্য তিনি বহুভাবে শিক্ষা দিয়েছেন তার মাঝে একটি অন্যতম বিষয় যে বিষয়টি আল্লাহ রাবুল্লা আলমিন এ আয়াতে তুলে ধরেছেন সে বিষয়টি হচ্ছে আল্লাহ রাবুল্লা আলমিনের পথে দান করা আল্লাহ রাবুল্লা আলমিন তিনি মানুষকে সম্পদ দিয়ে থাকেন মানুষ যতই আমরা হয়তো নিজের নিজের বলে দাবি করি আসলে সম্পদ তো আমাদের না আমি তো আমাদের না আমি তো আমি নিজেও মালিক নই আমার আমার স্বয়ং আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকেও আল্লাহ রাবুল্লা আলমিন বলে দিয়েছেন যে কোল বলে দাও যে আমি আমার নিজের কোনো উপকার ও ক্ষতির মালিক আমিও আমি না মানে আমার মালিক তো আমি না আমার মালিক আরেকজন আল্লাহ যা চান তাই ঘটে তো ঠিক সম্পদ আজকে আমরা অনেকেই যখন সম্পদশালী হয়েছে আল্লাহর বিশেষ অনুগ্রহে এরপর মনে করে থাকি যে আমি এই সম্পদের মালিক এই সম্পদের মালিক তো এই মানুষের মাঝে যেন একটা তার মনটা উদার হয়ে যায় মনটাকে যেন আরো সহজ সরল করে নিতে পারে এজন্য ইসলামে একটা ব্যবস্থা হলো তা হলো আল্লাহর পথে সেটা দান করতে হবে তাকে সম্পদের এরপর দান করলে সেটা কিভাবে আল্লাহ রাবুল আলমিন সেখানে বিভিন্ন দিক থেকে যে তাকে আরো বরকতময় করে দেন তার সম্পদকে যে আরো বৃদ্ধি করে দেন এর একটা দৃষ্টান্ত আল্লাহ রাবুল আলমিন এ আয়তে তুলে ধরেছেন হাব্বাতিন আমবাতাত আসলে আজকে যারা আমরা বিশেষ করে ক্ষেত খামারের সাথে জড়িত তারা এই জিনিসটিকে খুব অনেকেই যারা ক্ষেত খামারের সাথে জড়িত তারা বিষয়টিকে খুব সহজে বুঝবেন বুঝবেন যারা ধান এর চাষ করেন বা গমের চাষ করেন তারা এটাকে সহজে বুঝবেন আর যারা হয়তো ক্ষেত খামারের সাথে জড়িত না বিশেষ করে ধানের গাছ বা ধানের শীষ গমের শীষ এগুলি দেখেননি তাদের কাছে হয়তো জিনিসটা একটু ই মনে হবে যে আমরা কিন্তু কোনো না কোনো ভাবে সবাই জড়িত আমাদের খেতে হচ্ছে কেউ আবাদ করতেছে জি জি কেউ আমরা ভোগ করতেছি ভক্ষণ করতেছি সবাই জড়িত এবং চিনি সবাই সবার কাছে পরিচিত আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা দৃষ্টান্ত দিয়ে দিলেন যে আসলে একটা মানুষের সে আল্লাহর পথে যখন দান করবে শর্ত হলো কিন্তু শর্ত হলো ফিসাবিল্লাহ তাহলে এটার ফলাফল পাওয়া যাবে আর যদি এরপরের আয়াতে যেমন এসেছে যে সত্য যদি মানুষকে দেখানোর জন্য যদি হয় দেখানোর জন্য তাহলে সেটারও আরেক দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ রাবুল আলমী যেটা আমরা আলোচনা করেছি তো শর্ত হলো ফিসাবিল্লাহ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর পথে হতে হবে তাহলে আল্লাহ একটা দৃষ্টান্ত দিচ্ছেন যে একটা বীজ ছোট্ট একটা বীজ এই বীজটা থেকে আল্লাহ রাবুল আলমিন শত শত বীজ কিভাবে বের করছেন যেটা কখনো অসম্ভব নয় যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদকে দান করে তাদের দৃষ্টান্ত হলো একটি দানার মতো যেই দানাটি কামাসালে হাব্বাতিন আম্বাতাত সাবা আসানাবে জন্ম দেয় জন্ম দেয় সাতটি শীষ শীষের যে কোনো একটি দানা বা যে কোনো একটি খেজুর বা যে কোনো একটি সামান্যতম দান এটা যাতে মানুষ করতে কার্পণ্য না করে এবং যার সাধ্য অনুপাতে সে দান করবে এ এখানে আয়াতে এইভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে কিভাবে দানের বরকত দিয়ে থাকেন সেটা দুনিয়াতেও হয় আখেরাতেও হয় জি দানের কারণে দেখা যায় দুনিয়াতে সম্পদ বৃদ্ধি হয়ে যায় দানের কারণে আল্লাহ পাক বহু ধরনের গজব আজাব থেকে বাঁচিয়ে দেন বাঁচিয়ে দেন আমরা অনেক সময় দান করলে দেখা যায় জিনিসটা ফুরিয়ে গেল বা শেষ হয়ে গেল কিন্তু দেখা গেল আমি দশ টাকা দান করলাম আল্লাহ রাব্বুল আলমিন এমন একটা অ্যাক্সিডেন্ট হাত থেকে বাঁচিয়ে দিলেন যে অ্যাক্সিডেন্টে হয়তো দশ হাজার টাকা চলে যেত অথবা বিরাট ধরনের একটা ক্ষতি হয়ে যেত যেটা আমি জানি হাত থেকে যেটা আমি জানতাম জানতাম তাহলে দেখা গেল যে একদিক দিয়ে কিছু খরচ হয়ে গেল পৃথিবীর বুকে সবচেয়ে একটি মাত্র পাওয়ারফুল জিনিস সেই জিনিসের নাম হলো সাদকা সাদকার এত বড় পাওয়ারফুল জিনিস পৃথিবীতে আর নেই এই সাদকা আল্লাহর গজবকে প্রতিরোধ করার জন্য একমাত্র মাধ্যম বা একমাত্র পথ শেখ মাদানি আপনাকে অশেষ ধন্যবাদ যে আমরা এই উপমার এই প্রবাদের মূল বক্তব্যটাই কিন্তু আপনি ক্লিয়ার করার চেষ্টা করেছেন এবং এখানে আরও কিছু বলার আছে আমি বুঝতে পারতেছি তা আমরা ইনশাল্লাহ আপনার কাছে ফিরে আসব তা আমরা এবার শহীদুল্লাহ খান সাহেবের কাছে ফিরে যাব যে এখানে এই ফি সাবিল্লা একটা শব্দ আছে ইউনফিকুনা সাবিল্লা এই যে শর্তটা ক্রাইটেরিয়াটা উল্লেখ করা হয়েছে এটার মাহাত্মটা কি কারণ দান করলে তো মানে আল্লাহর রাস্তায় দান করলে তো আল্লাহ তো আর নিচ্ছেন না এটা তো যে কোনো মানুষই বা যে কোনো পশু পাখি জনপদের জনতার জন্য হবে ফিসাবিলের না হলে তো মানুষেরই উপকারে আসবে তো এই শর্তটা কেন অত্যন্ত গুরুত্বের সাথে এখানে উল্লেখ করেছে আল্লাহ রাবুল্লাহ আলমিন একটা দিক উল্লেখ করে দিয়েছেন যে এটা হলো ফিসাবিল্লাহ ফিসাবিল্লাহ দ্বারা আমরা সাধারণত বুঝে থাকি যে আল্লাহর পথে জি তো মূলত আসলে কোরআনুল কারিমে এই ধরনের ফিসাবিল্লা যতগুলি ব্যবহার হয়েছে এগুলির দ্বারা মূল উদ্দেশ্য হলো আল জিহাদ ফিসাবিল্লা যেমন আমরা জাকাতের খাতের ক্ষেত্রে পেয়ে থাকি আল্লাহ রাবুল আলমী সুরা তাওবার শেষে ষাট নম্বর আয়াতে বলছেন জাকাত ব্যয়ের খাত কোনগুলি সেখানে একটি খাত হলো ওফিসাবিল্লা তো ফিসাবিল্লা দ্বারা প্রকৃত উদ্দেশ্য হলো জিহাদ ফিসাবিল্লা তো জিহাদ ফি এটা যখন হয়ে থাকে তখন এটা মানুষ কারো ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য হয় না এটা শুধু আল্লাহ সুবাহনতালা এর নির্দেশে এবং আল্লাহ সুবাহনতালাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যেই হয়ে থাকে মানুষের কোনো ব্যক্তিগত এখানে কোনো স্বার্থ থাকে না খান সাহেব আপনার কাছে আমরা এই বিষয়টা একটু শুনবো সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সময় হলো একটু বিরতিতে যাবার বিরতি শেষে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ আশা করব আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস টিভি বাংলায় Dialogue. Dialogue. Dialogue. Discussion. Discussion. Debate. Debate. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে কাল রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে পিস টিভি বাংলায় যারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী ইমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আমরা বিরতির পর মূল অনুষ্ঠানে ফিরে এলাম আমরা শেখ মাদানির কাছে শুনতেছিলাম যে এখানে যে উপমাটা আছে এর মূল বক্তব্যটা কি তা আমরা এবার শহীদুল্লাহ খান সাহেবের কাছে ফিরে যাব যে এখানে এই সাবিল্লা একটা শব্দ আছে ইউনফিকুনা ফিসাবিলিল্লা এই যে শর্তটা ক্রাইটেরিয়াটা উল্লেখ করা হয়েছে এটার মাহাত্মটা কি কারণ দান করলে তো মানে আল্লাহর রাস্তায় দান করলে তো আল্লাহ তো আর নিচ্ছেন না এটা তো যে কোনো মানুষই বা যে কোনো পশু পাখি জনপদের জনতার জন্য হবে ফিসাবিলের না হলে তো মানুষেরই উপকারে আসবে তো এই শর্তটা কেন অত্যন্ত গুরুত্বের সাথে এখানে উল্লেখ করেছে আল্লাহ রাবুল্লাহ আলমিন একটা দিক উল্লেখ করে দিয়েছেন যে এটা হলো ফিসাবিল্লাহ ফিসাবিল্লা দ্বারা আমরা সাধারণত বুঝে থাকি যে আল্লাহর পথে জি তো মূলত আসলে কোরআনুল কারিমে এই ধরনের ফিসাবিল্লা যতগুলি ব্যবহার হয়েছে জি জি এগুলির দ্বারা মূল উদ্দেশ্য হলো আল জিহাদ ফিসাবিল্লা জি যেমন আমরা জাকাতের খাতের ক্ষেত্রে পেয়ে থাকি আল্লাহ রবুল আলমী সুরা তাওবার শেষে ষাট নম্বর আয়াতে বলছেন জাকাত ব্যয়ের খাত কোনগুলি সেখানে একটি খাত হলো ওফিসাবিল্লা জি তো ফিসাবিল্লা দ্বারা প্রকৃত উদ্দেশ্য হলো জিহাদ ফিসাবিল্লা তো জিহাদ ফিসাবিল্লা এটা যখন হয়ে থাকে তখন এটা মানুষ কারো ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য হয় না এটা শুধু আল্লাহ সুবাহনতালা এর নির্দেশে এবং আল্লাহ সুবাহনতালাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যেই হয়ে থাকে মানুষের কোনো ব্যক্তিগত এখানে কোনো স্বার্থ থাকে না খান সাহেব আপনার কাছে আমরা এই বিষয়টা একটু শুনবো তার আগে একটা প্রশ্ন থেকে যাচ্ছে মনে হয় এই বক্তৃতায় জিহাদ ফিসাবিল্লা আবার চলে আসলো এটা সম্পর্কে তো একটা কীরকম মানে একটা বিশেষ ইবাদতের কথা অথবা কাজের কথা কি এটা না এটা ইসলামের সামগ্রিক বিষয় বোঝানো যেতে পারে সে বিষয়টা আমি এখানে জিহাদ ফিসাবিল্লা মূলত ফিসাবিল্লা আল্লাহ রাস্তায় আল্লাহর কালেমাকে বলন্দ করার জন্য যে চলমান যুদ্ধ মূলত সেখানেই আসে এর আনুষঙ্গিক আরও কিছু প্রাসঙ্গিক বিষয় আদি রয়েছে যেমন রসুল বলছেন যে কেয়ামতের আগে এমন কম হবে তাদের সাথে এমন এমন তাদের বৈশিষ্ট্য হবে তাদের সাথে যারা জবান দিয়ে যুদ্ধ করবে সে ইমানদার তাদের সাথে যে অন্তর দিয়ে যুদ্ধ করবে সেই ইমানদার বা নিজে নিজেকে তৈরি করার জন্য যুদ্ধ এটার অনেক ব্যাপক অর্থ মানে সামগ্রিক হ্যাঁ, হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদেরকে যে আচ্ছা, আমরা হ্যাঁ। যে জিহাদ আসলে ইসলামে যে জিহাদ সেটাকে প্রচলিত সমাজে ইসলাম বিদ্বেষী যারা তারা সন্ত্রাস নামে আখ্যায়িত করে সেটাকে অপপ্রচার করছে আসলে জিহাদ মানেই শুধু সশস্ত্র হতে হবে এটা কখনো ইসলাম বলেনি জিহাদ মানুষের মৌখিকভাবে হতে পারে জিহাদ মানুষের কলম দিয়ে হতে পারে জিহাদ মানুষের মৌখ কলম সব ছাড়াও যে আল্লাহর জন্য যে ত্যাগ স্বীকার করবে এটাও হতে পারে জি মানে কাজে অনন্তভাবে আন্তরিকভাবে প্রচেষ্টা চালানো সেটাই আসলে মূল বরং ইসলাম এমনি অতর্কিতভাবে অস্ত্র চালানো ইসলাম সেটাকে কখনো বৈধ বলেনি ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে তো সে কথা আমরা অন্য একটা অনুষ্ঠানে শুনবো তো এখানে আপনি প্রথমে আলোচনার শুরুতে একটা বিষয় বলতে চাইছিলেন যে আর এটা কোনো ফরজ নয় এটা হলো নফল দান এর ক্ষেত্রে যেহেতু এটা ফরজের ক্ষেত্রে তো সেটা জাকাত এটা হলো নফল সাধারণ যেগুলি মানুষ তার সামর্থ্য অনুযায়ী যার যেটা সামর্থ্য সেই অনুযায়ী সে দান করবে আর এটা উদ্দেশ্য থাকবে তার একমাত্র আল্লাহ সুবাহ সন্তুষ্টি অর্জন এবং তার দিনের কল্যাণ কামনা এটাই আমাদের এই আয়ের থেকে আমরা বুঝতেছি প্রসঙ্গক্রমে আমি একটু সংযুক্তি দিতে চাচ্ছি এখানে সেটা হলো যে প্রথম কথা হলো যে আল্লাহ পাক মানুষকে এই যে সৃষ্টি করেছেন এখানে একটা ক্লাসিফিকেশন রয়েছে জি যেটা আল্লাহ পাক বলছেন যে আহম ইয়াকসিমুন আর রহমাত রব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া জি ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া একে অপরের কাছ থেকে যেন কল্যাণ হাসিল করতে পারে একে অপরের কাছ থেকে যেন উপকার নিতে পারে এই জন্য যে এই ব্যবস্থা করেছেন এই ব্যবস্থার পাশাপাশি ধনীদেরকে কিছু এহসান করার কথা বলেছেন তো এই যে ধনীদের এহসান এই এহসানের মাধ্যমে গরিবেরা কি হয় স্বয়ং সম্পন্ন হয় বা কিছু উপকৃত হয় দেখা গেছে যে অনেক অভাবী ঘরের সন্তান কারো সামান্য একমোট সহযোগিতার বিনিময়ে এই যে উপকৃত হয়েছে নিজে প্রতিষ্ঠা পাইল এবং সে প্রতিষ্ঠিত হলো এই যে দানের যে ফায়দাটা আর এই আয়াতটার যে মহানবী মোহাম্মদ রসুলামের উপর নাজিল হয়েছিল তিনি অকাতরে দান করতেন আর ওদিকে আবু বকরের সিদ্দিক রাজি আল্লাহ তালানহু তিনি ছিলেন রসুলামের প্রধান সহচর তিনি এটাকে এমনভাবে বুঝেছিলেন যে জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন আর তারই কন্যা মা আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালানহা তিনি আঠারো বছর ভরা যৌবনে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বিদায় দিয়ে বিধবা হয়ে গেলেন কিন্তু তার জীবনে দেখা গেছে পিতার মতোই সেই দানের তার ভিতরে রয়ে গেছে তারা নিজেদের অভাব দারিদ্র এবং দশাকে চাপা দিয়ে হলেও তারা দান করতেন এই যে কোরআনুল করিম এসে আরবের মানুষগুলিকে এমনভাবে এই মেসালের মাধ্যমে বুঝাতে সক্ষম হলো যে গোটা আরব জাতির চেহারা পরিবর্তন হয়ে গেল দান করতে মানুষের তখনই সহজ হবে যখন সে এর প্রতিদান আখরাতের প্রতি আস্থাশীল হবে মানে প্রতিদানটা পাওয়া প্রতিদান পাবে দ্বিতীয় নম্বর হলো সে বিশ্বাস করবে আখরাতেই হলো আমার আসল আমি যা দিচ্ছি এটা নষ্ট হচ্ছে না আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা শেখ বললেন জি যেদিন তার সব বিলিয়ে দিতেন আল্লাহ রসুলাম বললেন যে কে কত নিয়ে আসছো নিয়ে আসো তিনি বললেন যে আমার সব কিছু নিয়ে আসছি কেন বাড়ির জন্য কি রেখে আসছে হ্যাঁ, কেন নিয়ে আসছি সব কিছু কারণ হলো তারা বিশ্বাস করতেন যে আমার আসল ঠিকানা হলো আখেরাত সেটাকে যত ভালোভাবে আমি পাবো তাহলেই তো আমি সফল হব দুনিয়াকে নিয়ে তারা কিছু মনে করতেন না দুনিয়াটাকে বড় মনে করতেন না এটা তো চলেই যাবে দুনিয়াতে চলার মতো যতটুকু সেটা দরকার কিন্তু দুনিয়া বড় বিষয় নয় এই জন্য কিন্তু বস্তুবাদীরা যারা বস্তুবাদী তারা দান করে তারা কিন্তু দান করতে পারবে না আজকে আশ্চর্যের সাথে বস্তুবাদী পিছনে তো কিছু নেই না সুন্দর কথা বলছেন আল্লাহু আকবার আজকে দেখেন যে অনেকেরাই বিশেষ করে যারা অমুসলিম প্রচুর ধন আছে অথচ এই ধন দিয়ে নিজেরও তেমন উপকার হচ্ছে না অন্যেরও কোনো উপকার হচ্ছে এবং তারা আসলে বাজার নিয়ন্ত্রণ করার জন্য সাগরে ফেলে দিচ্ছে অমুসলিম যারা হ্যাঁ, বাজার হ্যাঁ, নিয়ন্ত্রণ করার জন্য খাদ্যদ্রব্য সাগরে ফেলে দিচ্ছে ফেলে দিচ্ছে কিন্তু অসহায় মানুষকে তারা দিতে পারে দিতে আবার বস্তু কারণ হ্যাঁ, ওদেরকে দিলে তো নিজেরই সম্পদ কমে গেল অথবা আমার প্রতি তাদের যে শ্রদ্ধা বনত আমার হাত থেকে ছুটে যাবে বাজারের রেট আবার কেউ কিছু যদি তারা দিয়েও থাকে কিন্তু কখনো তারা স্বেচ্ছায় যে মানুষকে সহযোগিতামূলক দিচ্ছে এটা নয় এর পিছনে তাদের বিশাল এক টার্গেট রেখে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এক বিশাল টার্গেট রেখে কিছু কিছু শোনানো হয় যে আমরা দারিদ্রতা বিমোচনের জন্য দিচ্ছিলাম আমরা ভাতৃত্ব আসলে এর পিছনে বিশাল তাদের টার্গেট রেখে দেওয়ার জন্য উৎসাহ দিয়েছে এটাই হলো ফিসাবির দান এটাই হলো আল্লাহর তো ধন্যবাদ খান সাহেব আপনাকে আমরা শেখ মাদানির একটু দৃষ্টি আকর্ষণ করব এই কথার শেষে যে কথাটা বলা আছে যে তাহলে এটাকে এরকম যে একটা থেকে তো সাতশো হলো আল্লাহ ইচ্ছা করলে যে এক শীষের মধ্যে সাতশো দিলে তাহলে তো অনেক হয়ে যেতে পারে এই বিষয়টা একটু এই কথাটা ক্লিয়ার করার জন্য আমরা আর একটু সহজ করে বলতে পারি যে একটা লোক যদি চাকরি করে তো ওখানে একটা ইনক্রিমেন্ট হয় কর্মতৎপরতার উপর তার উপর কারো কম হয়েছে কারো বেশি গ্রেড অনুযায়ী গ্রেড অনুযায়ী আমল সওয়াব বেশি পৌঁছায় সিদ্দিক এক মুঠ জব দান করে যা পেলেন তারপর অন্যান্য তার অতটুক অতটুক পেলেন না আমরা এই কথা বলছি না যে অন্যান্য সাহাবিদের এখলাস কম ছিল না আমরা এতটা বলবো যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ মতো কেউ কেউ উসমান বললেন মানিস্তারা ফালাহুল মদিনার সেই রোমা কুয়াটি খরিদ করে যিনি দিবেন তার জন্য জান্নাত ওসমান দুনুরাইন রাজি আল্লাহ তালানহু যা কিছু আছে ইহুদির কাছ থেকে কুয়াটা কিনে এনে অক্ষ করে দিলেন আল্লাহর রাস্তায় গোটা মদিনার মানুষের পানির যখন অভাব ছিল তখন পানির ব্যবস্থা তিনি করে দিলেন এই মানে এই আয়াতের দ্বারা তাহলে আমরা বুঝতেছি যে আল্লাহ রাবুল আলমিন একটা সাধারণ নিয়ম বলে দিলেন যে এত করলে এত এত পাবে কিন্তু হ্যাঁ। এরপর আল্লাহকে যে যত বেশি সন্তুষ্ট করতে পারবে ফিসাবিল্লাহর বিষয়টা জি জি আল্লাহকে যে যত বেশি সন্তুষ্ট করতে পারবে সেটা আবার আল্লাহ রাবুল আলমিনের করেছেন যেটা হলো যে এই যে সাতশো কিন্তু এটা সংখ্যা নয় এটা কোনো সংখ্যা না আধিক্য বোঝানোর জন্য বোঝানোর জন্য যেমন যেমন বলছে যে হাজার হাজার মানুষ তো হাজার হাজার মানুষ মানে দেখেন নাই হাজার হাজার মানুষ আব্বা সর্বপ্রথমে আমার হাজার হাজার সালাম গ্রহণ করবেন চিঠি দেয় ভালো তো এই যে এই হাজার হাজার মানে অনেক অনেক তো কোন কোনো মুফাসের এরকম বলেছেন যে সাতশো এটা অনেক জি অনেক অনেক বোঝানোর জন্য ব্যবহার করা এরপরে আবার আবার আসে সেই অনুযায়ী সেটা বলা হয়েছে সেই অনুযায়ী সেটা বলা হয়েছে তো ধন্যবাদ শেখ এবং ধন্যবাদ আমাদের আমানুল্লাহ সাহেবকে তা আমরা আজকের যে মূল আলোচনাটা আপনাদের কাছ থেকে আমরা পেলাম সেটা হলো যে আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যারা দান করবে তাদের এই দানের যেই প্রতিদান প্রতিফল সেটা হলো অসীম এই অসীম কত হতে পারে এই বিষয়টা নর্মালি একটা মানুষ চিন্তা করে গুল পাবে না যে আমি তো এক টাকা দান করেছিলাম আজকে আমার এই এত সব থেকে আসলো আল্লাহ তো এখানে সেই কথাটাই সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে আমাদের আলোচক বিনোদ উপস্থাপন করেছেন যে পবিত্র কোরআন এই যে প্রবাদ এই যে উপমা দিয়ে আমাদের যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছেন সেটা হলো যে আল্লাহ রাস্তায় দান করলে তা বিফলে যায় না এবং তা শত শত কোটি কোটি গুণ বাড়তে পারে আপনার মনের আন্তরিকতার উপরে ব্যাজ করে তা আমরা আশা করব যে আল্লাহ রাস্তায় দান করার এই মনোবৃত্তি আমাদের তৈরি হোক এবং আমরা যাই কিছু করি দান করি ইবাদত করি সব কিছুতে যাতে আমাদের আন্তরিকতা প্রকাশ পায় আন্তরিকতার যেন ঘাটতি না পড়ে এদিকে খেয়াল রেখে আমরা আমল করার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলের সে আমলগুলো কবুল করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতহ আছে তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতীক্ষার ক্ষণ লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয় তবে এমন কি কোনো বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের এই জীবনে না বরং পরকালে হ্যাঁ এমন একটা বিনিয়োগ যা আল্লাহ সোনা তালার পথে আমাদের সাথে অংশ নিন আল্লাহ সোয়ানার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ Calthorpe road Birmingham UK post code B এক পাঁচ এক T H pound account number শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আইব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোর্ট কোড তিন শূন্য শূন্য শূন্য আট তিন swift BIC code A R A Y GB দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support at peace TV dot TV মানবতার সমাধান সাইফুদ্দিন বেলাল ইসলামের পাঁচটি পিলার বা স্তম্ভ বা রয়েছে শুধু কাছে একমাত্র আত্মসমর্পণ যে মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রসুলের অনুসরণ যখন নামাজের অর্ডার হচ্ছে তখন নামাজ যাচ্ছে যখন হজ ফরজ হচ্ছে আপনি হজ আদা করছেন ইবাদাতের হক কাদায় যখন জাকাত ফরজ হচ্ছে আপনি জাকাত আদা করে দিচ্ছেন যখন আপনার প্রতি সিয়াম বা রোজা আসতেছে তখন আপনি সুন্দরভাবে মহাব্বতের সঙ্গে সেটা করতেছেন শিল্প থেকে বাঁচার উপায় যারা শিরিক করতেছেন এবং যারা এ থেকে শিরিকের সঙ্গে সম্পৃক্ত এ থেকেও আপনি সম্পর্ক ছিন্ন করছেন তখনই কিন্তু আপনার কেন আল্লাহর সুন্দর নাম নিয়ে মুমিন করে প্রত্যেক কাজের আরম্ভ ইসলামের প্রধান স্তম্ভ প্রতি শনিবার রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে পিস টিভি বাংলায়